লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আজকের এই জুমার খুদ্বার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন আজকের জুমার খুদ্ায় আমাদের আলোচনার বিষয় কোরআনে করিমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করা কোরআনে হাকিম কোরআনে করিম এটা কালামুল্লাহ এটা আল্লাহর কালাম তানজিলুম মির রব্বিল আলামিন এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এটা কোনো মানুষের কথা না কোনো মানুষের রচনা না এটা আল্লাহর কথা নাজালা বিহির রুহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন এ কোরআনকে নিয়ে এক সম্মানিত ফেরিস্তা তিনি এই পৃথিবীতে আগমন করেছেন এবং এ কোরআনকে আমার আপনার নবী রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার পেয়ারা হাবিব তার কাছে এ কোরআন অবতীর্ণ করা হয়েছে যেন এ কোরআনের মাধ্যমে তিনি আমাদেরকে সতর্ক করেন আল্লাহর কথাগুলো তিনি যেন আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দেন ওয়ামা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন রসুলের জিম্মাদারি হল কোরআনের দাওয়াত কোরআনের পয়গাম কোরআনের বার্তা এটাকে সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেয়া যেভাবে আল্লাহ নাজিল করেছেন ঠিক সেইভাবে এই কথাগুলো রসুল তিনি আমাদের পর্যন্ত বিশ্বস্ততার সাথে পৌঁছিয়ে দিবেন তারপর আমাদের জিম্মাদারি এ কোরআনকে মানা এ কোরআনকে বুঝা এবং কোরআন অনুযায়ী নিজ জীবনকে গড়ে তোলা এটা আমাদের জিম্মাদারি এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা কোরআনের প্রতি অবহেলা হল আল্লাহর কালামের প্রতি অবহেলা করা আল্লাহ কি অবহেলা করা কোরআনকে বুঝতে ব্যর্থ হওয়া মানে আল্লাহর কথাগুলোকে বুঝতে ব্যর্থ হওয়া আল্লাহ কি চান আমি এটা বুঝতে পারলাম না কোরআনে করিমকে না শোনা আল্লাহর কথাগুলো না শোনা কোরআনে করিমকে না পড়া আল্লাহর কথাগুলোকে না পড়া কোরআনকে না জানা আল্লাহর কথাগুলোকে না জানা কোরআনকে পড়া আল্লাহর কথাগুলো পড়া কোরআনকে শোনা আল্লাহর কথাগুলো শোনা কোরআনকে বুঝা আল্লাহর কথাগুলো বুঝা কোরআন অনুযায়ী নিজ জীবনকে গড়ে তোলা আল্লাহর কথা মতো নিজ জীবনকে গড়ে তোলা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা আল্লাহর পরিবার পরিবার ভুক্ত হয়ে যাওয়া এক হাদিসের মাঝে আসছে হজরত আনাস রবি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এরশাদ করেন হাদিসটা ইবনে মাজা হাদিসের কিতাব ইবনে মাজা শরীফে এ হাদিসটা আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলেন অনেক মানুষ আছে তারা আল্লাহর আপনজন আল্লাহর প্রিয়জন মানুষের মাঝে আল্লাহর প্রিয়জন আল্লাহর আপনজন কিছু মানুষ আছে কিছু মানুষ আছে যারা আল্লাহর স্বজন আল্লাহর আপন আল্লাহর আপন জন কলু ইয়া রসুল আল্লাহি মানহম সাহাবা প্রশ্ন করলেন তারা কারা ওই সমস্ত মানুষেরা কারা যে সমস্ত মানুষেরা আল্লাহর আপন জন জানতে ইচ্ছা হয় না জানার ইচ্ছা হয় এই সমস্ত মানুষ কারা হুম আহলুল কোরআনি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন হুম আহলুল কোরআন ও সমস্ত মানুষ হল তারা যারা কোরআনওয়ালা যারা আহলি কোরআন যারা আহলি কোরআন তারা হলো আহলুল্লাহ আল্লাহর জন এবং আল্লাহর খাস মানুষ তারা এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা মানে আল্লাহর আপনজন হয়ে যাওয়া তাই মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া এটা জীবনের একটা লক্ষ্য মানুষের জীবনের এটা একটা মাকসাদ এটা মানুষের জীবনের একটা স্তর যে কোরআনের সাথে তার একটা গভীর সম্পর্ক তৈরি হবে কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি হওয়ার অনেক দাম এটা জীবনের অনেক দামি একটা সম্পদ যে মানুষটাকে আল্লাহ রাত দিন কোরআন চর্চায় ব্যস্ত থাকার তৌফিক দান করেছেন দিনেও সে কোরআনের খ্যাতমতে থাকে রাতেও সে কোরআনের খ্যাতমতে থাকে দিনেও কোরআন পড়ে রাতেও কোরআন পড়ে দিনেও কোরআন শুনে রাতেও কোরআন শুনে দিনেও কোরআনের কাজ করে রাতেও কোরআনের কাজ করে তাহলে বুঝতে হবে এ মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ পাইছে এটা একজন মানুষের দুনিয়ায় চাওয়ার মতো একটা সম্পদ যে সম্পদটা সে আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহ দুনিয়াতে তো তোমার কালাম আছে যে কালামটাকে পড়া যায় শোনা যায় ধরা যায় এটার সাথে সম্পর্ক তৈরি করা যায় আমাকে তোমার কালামের সাথে সার্বক্ষণিক সম্পর্ক তৈরি করার তৌফিক দান করো এটা চাই এটা চাওয়া যেতে পারে আল্লাহর কাছে এটা এমন একটা সম্পদ এই সম্পদকে কেন্দ্র করে একজন মানুষকে হিংসা করা যায় যে তার কাছে এত দামি সম্পদ আমি তার মতো যদি হইতে পারতাম একটা হাদিস আছে বুখারি শরীফের হাদিস হজরত ইবনে অমর রাজি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এরশাদ করেন দুইজন ব্যক্তিকে হিংসা করা যায় আল্লাহ রসুল বলতেছেন যে দুইজন ব্যক্তি তার কাছে এরকম দামি সম্পদ আছে যে তার প্রতি অন্যরা যদি হিংসে করে করতে পারে কারণ তাদের সম্পদটা আসলে হিংসে করার মতো সম্পদ দুইজন ব্যক্তি কে কে এর মাঝে প্রথম ব্যক্তি হল রজুলুন আতাহুল্লাহুল কোরআন এই দুইজন ব্যক্তির প্রথম ব্যক্তি হল সেই ব্যক্তি আল্লাহ যাকে কোরআনের জ্ঞান দান করেছেন রজুলুন আতাহুল্লাহুল কোরআন আল্লাহ যাকে কোরআন দান করেছেন কোরআনের সাথে সম্পর্ক দান করেছেন যার কোরআনের সাথে গভীর মহাব্বতের একটা সম্পর্ক আছে আনা আল্লাইলি নাহার সে কোরআনটাকে দিনে এবং রাতে সে কোরআনটাকে তেলাওয়াত করে সুহান রজুলুন আতাহুল্লাহুল কুরআন একজন ব্যক্তি হল সেই ব্যক্তি আল্লাহ যাকে কোরআনের সাথে সম্পর্ক দান করেছেন আনা নাহার সে কোরআনটাকে দিনে এবং রাতে সে কোরআনটাকে তেলাওয়াত করে এই হলো একজন ব্যক্তি ওয়ারাজুলন আর আরেকজন ব্যক্তি হলো সেই ব্যক্তি মালান আল্লাহ যাকে সম্পদ দান করছেন টাকা পয়সা দিছেন সচ্ছলতা দিচ্ছেন সে দিনের দিন রাত আল্লাহর দেয়া এ সম্পদ এটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য সে খরচ করে আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য সে খরচ করে এই ব্যক্তিটা এমন ব্যক্তি এক বড় নিয়ামত পেয়েছে আর যে ব্যক্তি কোরআনের জ্ঞান পাইছে দিন রাত সেই কোরআনকে তালাওয়াত করে এই ব্যক্তিটা একটা দামি সম্পদ পাইছে কোরআন এটা মানুষের জীবনের এমন এক দামি সম্পদ যে যে ব্যক্তি কোরআনকে পড়বে কোরআনকে বুঝবে এবং নিজ জীবনকে এ কোরআন অনুযায়ী পরিচালিত করবে কোরআন যেভাবে চায় কোরআন কিভাবে চায় এটা কোরআন পড়লে জানা যাবে একজন ব্যক্তি কোরআন পড়ে নাই সে কিভাবে জানবে যে আল্লাহ তার কাছে কেমন জীবন চান এটা তো আল্লাহ কোরআনের মাঝে আলোচনা করছেন যে আমি তোমার কাছে এমন জীবন চাই যে কোরআন পড়বে সে জানতে পারবে আর যে ব্যক্তি কোরআন পড়বে না সে তো জানবে না সে তো জানবে না সেই বলতেছে যে মানুষটা কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালিত করবে সকল কাজে কোরআনকে সামনে রাখবে কোরআনের হুকুমকে সামনে রাখবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে সোবাহান হাদিসটা সহি হাদিস মোস্তাদ মোস্তাদাকে হাকেমের মাঝে এ হাদিসটা আমরা পাই আল কোরআন শাফিউম মুশাফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন আল কোরআন শাফিউম মুশাফাউন কোরআনটা আল্লাহর দরবারে এমন এক সুপারিশকারী হাসরের ময়দানে কোরআনটা এমন এক সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে আল কোরআন শাফিউন কোরআন এমন সুপারিশকারী মুসাফাউন যার সুপারিশ এটা গ্রহণ করা হবে তার সুপারিশ ফিরিয়ে দেওয়া হবে অমাহিলুন আর কোরআন এমন এক বিবাদী যার অভিযোগ সত্য মেনে নেওয়া হবে হাসরের ময়দানে একদল মানুষের জন্য কোরআন সুপারিশ করবে কোরআনের সুপারিশ অনুযায়ী তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে একদল মানুষ ফামান জালাহু আমামাহু যে সমস্ত ব্যক্তিরা কোরআনটাকে সামনে রাখবে তারা কোরআনের পিছনে চলবে পামান জালাহু আমাহু যারা কোরআনকে তাদের সামনে রাখবে তারা কোথায় থাকবে কোরআনের পিছনে থাকবে কাদাহু ইলাল জান্না কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সোহান আর আরেক দল লোক কোরআন তাদের নামে অভিযোগ পেশ করবে কোরআন তাদের নামে মামলা করবে কোরআন তাদের নামে বিচার দিবে আর কোরআন যে বিচার দিবে এটাকে সত্য মেনে নেওয়া হবে অমান জালাহু খালফা আর যে সমস্ত ব্যক্তিরা কোরআনটাকে পিছনে রেখে দিয়েছে তারা সামনে চলে গেছে কোরআনকে সামনে রাখে নাই কোরআনের কথা মতো চলে নাই কোরআনটাকে পিছনে ফেলে দিয়েছে সে তার ইচ্ছা মতো চলেছে ফাদাহ ইলান্নার কোরআন তাদেরকে জাহান নামে নিয়ে যাবে কোরআন তাদের নামে বিচার দিবে তাদের নামে কোরআন অভিযোগ পেশ করবে আর কোরআন যে অভিযোগ পেশ করবে কোরআন যে বিচার দিবে কোরআনের এই অভিযোগ এটাকে সত্য মেনে নেওয়া হবে আর তাদের ঠিকানা হবে কোথায় জাহান কোরআনটাকে পড়া কোরআনটাকে শোনা কোরআনটাকে বুঝা এবং কোরআন যেভাবে বলে সেইভাবে নিজ জীবনটা নিজ জিন্দিগিটাকে গড়ে তোলা এটার অনেক প্রয়োজন এর সাথেই জান্নাত জান্নাতের সম্পদ এটাই সেই পথ কোরআন যেই পথের আলোচনা করেছে এটাই একমাত্র পথ যেই পথ আমাদেরকে সফলতার শিখর পর্যন্ত পৌঁছায় হাদিসের মাঝে সুসংবাদ আসছে যে যারা আহলুল কোরআন হবে যারা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে আল্লাহর কাছে তারাও প্রিয় হয়ে যাবে কোরআন যেমন আল্লাহর কাছে প্রিয় যারা কোরআনকে তাদের জীবন কোরআন অনুযায়ী পরিচালিত করেছে এরাও আল্লাহর কাছে প্রিয় কোরআন হলো আল্লাহর কালাম এরা হলো আল্লাহর স্বজন আল্লাহর আপন জন আল্লাহর সবচেয়ে প্রিয়জন এবং আল্লাহ তালার কাছে তাদের অনেক দাম হবে হাসরের ময়দান আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে এত দামি করবেন যে তাদের কোরআন পড়া কোরআন বুঝা কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করা এর বিনিময়ে আল্লাহ তালা তাদের বাবা মা তাদেরকেও হাসরের ময়দানে বিশেষ সম্মানিত করবে من قرأ القرآن وتعلم وعمل به من قرأ القرآن যারা কোরআন পড়লো আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি এরশাদ করেন মানকারা আল কোরআনা যারা কোরআন পড়লো ও তা আল্লামা কোরআনকে শিখলো কোরআনকে বুঝলো ও আমিলা বিহি কোরআন অনুযায়ী নিজ জীবনকে গড়ে তুললো কোরআন পড়লো কোরআন বুঝলো জীবনকে কোরআন অনুযায়ী সে পরিচালিত করলো ألبس والداه يوم القيامة تاجا من نور তাদের পিতামাতা তাদেরকে কেয়ামতের দিন নূরের টুপি পরিধান করানো হবে নূরের টুপি পরিধান করানো হবে এই হাদিসটাকে ইমাম জাহাবি এবং হাকেম ওনারা এই হাদিসটাকেও সহি বলছেন অনেকের মতো এই হাদিসটা সহি তার পিতা মাতাকে নূরের টুপি পরিধান করানো হবে যার আলো হবে সূর্যের আলোর মতো এরকম সুন্দর আলো হবে যে আলো সবাই দেখতে পাবে তার পিতা মাতাকে এমন দামি এক পোশাক পরিধান করানো হবে যে পুরা দুনিয়া দুনিয়ার সবকিছু সেই কাপড়ের সমান দামি হবে না এত দামি কাপড় তাদেরকে পরিধান করানো হবে তারা প্রশ্ন করবে এত সম্মান যখন তাদেরকে দেওয়া হবে তখন তারা প্রশ্ন করবে বিমা কুসিব না বিমা কুসি না যে আমাদেরকে এই পোশাক কেন পরিধান করানো হচ্ছে বিমা পিতা মাতা এই পোশাক কেন তাদেরকে বলা হবে তোমাদের তোমাদের সন্তান তারা যে কোরআন ধরেছে কোরআন অনুযায়ী তারা যে তাদের জীবনকে পরিচালিত করেছে এজন্য আল্লাহ তালা তোমাদেরকে মর্যাদা এবং তোমাদেরকে সম্মানিত করছে হজরত আবদুল্লাহ ইবনে আমের রাজিয়াল্লাহ আনহু তিনি বর্ণনা করেন হাদিসটা সহি মুস্তাদরাক হাকিমে মুস্তাদরাক এই কিতাবের মাঝে হাদিসটা আসছে আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল দিন বান্দার জন্য দুইটা জিনিস সুপারিশ করবে এক হলো রোজা আর আরেক হলো কোরআন সুভান সুহান আল্লাহ বলে এটা অনেক দামি জিকির একটা হলো কোরআন আর আরেকটা কি সিয়াম একটা হলো সিয়াম রোজা আর আরেকটা কি কোরআন এই দুইটা জিনিস সিয়াম সে বলবে রোজা সে বলবে আয় রব্বি হে আমার মৌলা মানা আমি দিনের বেলা তাকে খাওয়া থেকে তার জৈবিক চাহিদা পূরণ করা থেকে আমি রোজা তাকে বাধা দিছি তার ব্যাপারে আমার সুপারিশ তুমি কবুল করো আল্লাহর কাছে দোয়া করো আর বলবো আল্লাহ সারাটি দিন আমি ওর খাইতে দেই নাই সারাটা দিন তাকে আমি জৈবিক চাহিদা পূরণ করতে দেই নাই আমি এই রোজা তাকে বিরত রাখছি আর এই আসরের ময়দানে সে তার গুনাহের কারণে জাহান নামে যাবে আল্লাহ এটা হইতে পারে না আমি সুপারিশ করতেছি আমার সুপারিশ কবুল করো আমি তার সিয়াম আমি তার রোজা আমি তাকে কোনো কিছু করতে দেই নাই আল্লাহ আমার সুপারিশ তোমার কবুল করতে হবে দোয়া আল্লাহর কাছে সুপারিশ করো কোরআন কোরআন বলবে নাউমা বিল্লাইল হে পরওয়ার দেগার আমি তাকে রাত্রি বেলা ঘুমাইতে দেই নাই রাতের আরামের ঘুমের মাঝে আমি বাধা সৃষ্টি করেছি আমি কোরআনকে এসে পড়েছে রাতের ঘুমকে এসে বাদ দিছে আমি কোরআনের সাথে সে সম্পর্ক তৈরি করছে হে আমার মাওলা তার ব্যাপারে আমার সুপারিশ তুমি কবুল করে নাও আমার সুপারিশ কবুল করো আমি তার রাত্রি ঘুমাইতে দেই নেই সারাদিন পরিশ্রমের পর রাত্রে সে আবার আমাকে নিয়ে আমাকে বুঝার জন্য আমার থেকে জীবন শিখার জন্য সে তার সময়কে ব্যয় করেছে আল্লাহ আমার সুপারিশ কবুল করো তার জন্য সে তার গুনাহের কারণে জাহান নামে যাবে তাহলে আমার সাথে যে তার মহব্বত এটার কি দাম থাকবে পালা আল্লাহ রসুল সাল্লাহ আলহু আসাল্লাম বলতেছেন আননি এরা যে সুপারিশ করবে আল্লাহ তালা এই রোজা এবং কোরআনের সুপারিশকে কবুল করে নেবে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে না আছে না আর সিয়ামের সাথে আমরা শুধু রমজানের রোজা রাখি দেখেন রমজানের রোজা তো ফরজ রোজা আরো কিছু নকল রোজা আছে প্রতি সপ্তাহে সোমবার দিন বৃহস্পতিবার দিন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন আর বলতেন এই সোমবার আর বৃহস্পতিবার এই দুইটা দিন এমন দিন যে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় তাই আমি চাই যে আমার আমল নামা আল্লাহর কাছে এই অবস্থায় পেশ করা হোক যে আমি রোজা আমি সিয়ামের মাঝে আছি আর হাদিসের মাঝে তো আসছেই আল্লাহ বলছেন যে রোজা এটা আমার জন্য সৌমুলি আর এই রোজার প্রতিদান আমি দিব আমরা পারি না রমজানের রোজা তো ফরজ রোজা সোমবার এদিনটাকে রোজার এবং বৃহস্পতিবার এদিনটাকে রোজার মাঝে কাটাই প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজ এই তিন দিন আল্লাহ রসুল সাল্লাহ আলহি রোজা রাখতেন কখনো ভাঙতেন না এ সমস্ত রোজাগুলোকে আমরা গুরুত্বের সাথে রাখার চেষ্টা করি আর কোরআন তেলাওয়াত কোরআনের সাথে যার সম্পর্ক আল্লাহর সাথে তার সম্পর্ক কোরআনের সাথে যা হৃদ্যতা আল্লাহর সাথে তার হৃদ্যতা কোরআনের প্রতি যার অবহেলা স্বয়ং মুল্লার সাথে তার অবহেলা নিজের দিলের মাঝে কোরআনের আজমত কোরআনের মহাব্বত এটার পরীক্ষা করা চাই এটা কিভাবে বাড়ানো যায় নিজের ঘরের মাঝে এটার পরীক্ষা করা চাই এটার যাচাই করা চাই যে আমার ঘরে আসলে কোরআনকে কি পরিমাণ আজমত দেওয়া হয় কোরআনকে আমরা কি পরিমাণ গুরুত্ব দিচ্ছি কোরআন এটাকে ধরার সাথে সাথে মনে করা এটা আল্লাহর কালাম এখানের কথাগুলো আল্লাহর এটা পড়তেছি আল্লাহর কথাগুলো পড়তেছি এটা বুঝতেছি আল্লাহর কথাগুলো বুঝতেছি এটা জানতেছি আল্লাহর কথাগুলো জানতেছি কোরআনের কথাগুলো মানতেছি আল্লাহর কথাগুলো মানতেছি কোরআন শুনতেছি না আল্লাহর কথাগুলো শুনতেছি না কোরআন বুঝতেছি না আল্লাহর কথাগুলো বুঝতেছি না কোরআন জানতেছি না আল্লাহর কথাগুলো জানতেছি না কোরআন মানতেছি না আল্লাহর কথাগুলো মানতেছি না কি হবে আমার তাই দেখেন প্রথম দাওয়াত প্রথম যে দাওয়াত আমি পেশ করতে চাই যে আমাদের সকলের প্রতি এটা ফরজ এটা অবশ্য কর্তব্য বিশুদ্ধভাবে কোরআনে করিমের তেলাওয়াত শিক্ষা করা বিশুদ্ধভাবে কোরআন করিমের তেলাওয়াত শিক্ষা করা এটা আমাদের সকলের উপর ফরজ এটা মনে করা চাই আমরা এখানে নানা বয়সী মানুষ আছি কেউ জীবনকে শুরু করতেছি কেউ মধ্য বয়সী কেউ জীবনের শেষ প্রান্তে বার্ধক্যের মাঝে চলে গেছি যাচাই করলে দেখা যাবে যে আমরা অনেকেই এখনো বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না অথচ বিশুদ্ধভাবে কোরআনে করিমা করিমের তেলাওয়াত এটা কি শিখা এটার অসংখ্য সুযোগ আমার কাছে আছে জীবনে অনেক সুযোগ ছিল এখনো অনেক সুযোগ আছে কারণ বিশুদ্ধভাবে কোরআনে করিমের তেলাওয়াত শিখা এটা অনেক কঠিন বিষয় না এটা সহজ বিষয় আপনি যদি তিন থেকে চারটা মাস প্রতিদিন ঘন্টাখানিক সময় ব্যয় করেন প্রতিদিন এক ঘন্টা প্রতিদিন কতক্ষণ সময় এক ঘন্টা উত্তর দেন প্রতিদিন কতক্ষণ সময় এক ঘন্টা সময় যদি প্রতিদিন আপনি ব্যয় করেন তিন মাস চার মাস ঊর্ধ্বে পাঁচ মাস আশা করা যায় যে আপনি এই অল্প সময়ের মাঝে কোরআনে করিমকে বিশুদ্ধভাবে পড়া এটা শিখে ফেলতে পারবেন এখন প্রতিদিন একটা ঘন্টা সময় কোরআনকে শিখার জন্য আমাদের জন্য বের করা অনেক কঠিন আপনি তো একবার কোরআনকে পড়া শিখবেন তারপর তো আজীবন পড়বেন আপনি শিখবেন তো একবার পাঁচটা মাস সময় তিনটা মাস সময় অনেকে আরো অল্প সময়ে শিখে ফেলতে পারবেন আমি তো এটা সর্বোচ্চ সময়ের কথা বললাম আমাদের ছোট ছোট বাচ্চারাই তো ছয় মাসে কোরআন শরীফ পড়া শিখে ফেলতে পারে আর আমরা যারা একটু মধ্য বয়সী আমাদের জন্য শিখা আমাদের জন্য ধরা এটা তো আরো সহজ আমাদের জন্য শিখা আমাদের জন্য ধরা এটা কঠিন না আমাদের জন্য শিখা আমাদের জন্য এটা বোঝা আরো সহজ আমরা দেখা দেবে প্রতিদিন ঘন্টা খানিক সময় গল্প করে নষ্ট করি প্রতিদিন ঘন্টাখানিক সময় আড্ডা দিয়ে নষ্ট করি চায়ের কাপে নষ্ট করি আমরা পেপার পরে নষ্ট করি সংবাদ দেখে নষ্ট করি দেশ নিয়ে জাতি নিয়ে গবেষণা করে নষ্ট করি একটা ঘন্টা সময় নিজেকে দেই নিজের জন্য একটা ঘন্টা সময় নিজেকে আল্লাহ তালার গোলাম হিসেবে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর যে হক আল্লাহর যে পাওনা যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন আমাকে দেখার জন্য চোখ দিলেন শোনার জন্য কান দিলেন বুঝার জন্য দেমাক দিলেন কত বড় নিয়ামত একটা মানুষের চোখ নাই এ পৃথিবীটাকে সে দেখতে পারে একটা মানুষের দেমাগ নাই পৃথিবীটাকে সে বুঝতে পারে না এরকম মানুষ কত আছে এই নিয়ামতির সুক্রিয়া দেয় হিসেবে এই নিয়ামতের দাম এটাকে বুঝার জন্য যেই মালিকের পক্ষ থেকে এই নিয়ামতগুলো দেওয়া সার্বক্ষণিক যে মালিক থেকে এই নিয়ামতগুলো নিচ্ছি এই নিয়ামত গুলোর মাধ্যমে সে মালিককে একটু বুঝবো না সে মালিকের কথাগুলো একটু শুনবো না সে মালিক কি বলতে চান এটা একটু জানবো না মালিকের হুকুমগুলো মানার জন্য আমি একটু কোরআনটাকে ধরবো না এটা আমার জন্য কত বড় দুর্ভাগ্য যে আমি মালিকের এত বড় নিমক হারামি আমি করতেছি এই আল্লাহর কালামের প্রতি এ কঠিন অবহেলা আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর আল্লাহর কালামের প্রতি আমাদের এই অবহেলা যে আমরা বিশুদ্ধভাবে আল্লাহর কালামকে পড়তে পারি না জীবন আমার তিরিশ বছর হয়ে গেছে জীবন আমার চল্লিশ বছর হয়ে গেছে আমি বিশুদ্ধভাবে আল্লাহর কালাম পড়তে পারি না এটা আমার জন্যই ক্ষতিকর এবং আমি আমার ক্ষতি করতেছি আল্লাহর কালামকে শিখা আল্লাহর কালামকে বুঝতে পারা আমার জন্যই লাভজনক আল্লাহর কালামের সাথে সম্পর্ক তৈরি করা আমার জন্যই লাভজনক আল্লাহ তিনি তো অমুখাপেক্ষী সত্তা আল্লাহ আমরা আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ আমাদের মুখাপেক্ষী না যদি তোমরা আল্লাহর হুকুমকে মেনে না নাও আল্লাহ তোমাদের সকলের থেকে অমুখাপেক্ষী তোমাদের প্রয়োজন আল্লাহর নাই আল্লাহর কোন ক্ষতি তোমাদের দ্বারা হবে আল্লাহ সেই সত্তা আলা কুল্লি সেই ইন কদির সমস্ত কিছুর উপর তার ক্ষমতা ইয়াপ আলুমা ইউরিদ আল্লাহ বলছেন হে জিন হে ইনসান শুনে নাও মিন আক্তার ইসলামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আসমান এ জমিন এখানে আল্লাহর মালিকানা আল্লাহর রাজত্ব চলতেছে এখানে সব কিছুর মালিক আল্লাহ সর্বত্র আল্লাহর রাজক এ জায়গার মালিকও আল্লাহ এ জায়গার রাজাও আল্লাহ রাজত্বও আল্লাহ তোমরা ক্ষণিক সময়ের জন্য এ জায়গায় আসো খুব অল্প সময়ের জন্য তোমাদেরকে এ জায়গায় খলিফা বানানো হয়েছে প্রতিনিধি বানানো হয়েছে এই সমস্ত কিছু এই যে বলতেছে আমি মালিক তুমি মালিক না তুমি মালিক ছেলে না তুমি মালিক থাকবে না তুমি মালিক ছেলে না তুমি মালিক থাকবে না তোমার মালিকানা ছিল না তোমার মালিকানা থাকবে না এটা কিছু সময়ের জন্য তোমার হাতে আসছে এটা তোমার হাত থেকে চলে যাবে অল্প সময় মালিক কে রাজত্ব কার রাজত্ব বলতেছে আসমানেও আল্লাহর রাজত্ব জমিনেও আল্লাহর রাজত্ব তুমি যদি আল্লাহর হুকুমকে মানতে যদি অস্বীকৃতি জানাতে চাও আসমান জমিনের বাইরে যাও দেখো ক্ষমতা আছে কিনা যেতে পারবে তুমি মিন আখতার আসমান জমিনের সীমানার বাইরে যেতে পারবে আল্লাহ প্রশ্ন করতে ফাইন্নাল্লাহ গানিয়ুন আনকুম তুমি যদি আল্লাহর হুকুমকে না মানো আল্লাহর কোনো ক্ষতি নেই ক্ষতিকার এটা তোমার নিজের ক্ষতি ক্ষতি তুমি তো তোমার নিজে করতেছ আমি যে ক্ষতি করছি আমার নিজের ক্ষতি করছি তাই কোরআনের প্রতি আল্লাহর কালাম বিশুদ্ধভাবে আমি আপনি পড়তে জানি না কোরআনের প্রতি এই অবহেলা এটা আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর সেই প্রথম দাওয়াত যে আমাদের সকলের উপর ফরজ জিম্মাদার যে কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে শিখা এটার জন্য একটা ঘন্টা সময় ফারেজ করে দিনে একটা ঘন্টা সময় তিনটা মাসের জন্য ফারেজ করে কোরআন শিখার জন্য নিজেকে নিয়োজিত করা এটা প্রথম দাওয়া আমাদের মসজিদে এই ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ প্রতিদিন এশান নামাজের পর সপ্তাহে পাঁচ দিন আমাদের কি কোরআন শিক্ষার আসর চলতেছে আলহামদুলিল্লাহ সুযোগ আছে শিখার এই সুযোগটাকে আমরা কাজে লাগাই আমাদের সন্তানদেরকে আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা তাদেরকে কোরআন শিক্ষার এই আসরের মাঝে আমরা তাদেরকে পেশ করি পারবো না ইনশাল্লাহ পারবো তো দ্বিতীয় দেখেন দ্বিতীয় দাওয়াত যে কোরআনকে বুঝার মতো আরবি ভাষা শিখা কোরআনকে বুঝার মতো আরবি ভাষা শিখা শিখা চাই কারণ কোরআনটা আপনি যখন বুঝবেন কোরআনটা বুঝা সহজ আল্লাহ তো বলছেন আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনটাকে সহজ করে দিয়েছি মিন মুদাকির আছে কি কেউ এ কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে আল্লাহ আল্লাহ প্রশ্ন করতেছেন এই আয়াতটা কোরআন শরীফে চারবার আসছে আল্লাহ প্রশ্ন করতেছেন পাহালনি মুদাকির আছে কি কেহ কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে আছি না আমরা আছি আল্লাহকে বলতে হবে আল্লাহ আমরা আছি আল্লাহ বলতেছেন কিতাবুন মুবারাকুন কিতাবুন আঞ্জল আনজালনাহু ইলাইকা মুবারাকুন আল্লাহ বলতেছেন এই বরকতপূর্ণ কিতাব তোমার কাছে আমি নাজিল করেছি নবীকে বলতেছেন এই বরকতপূর্ণ কিতাব তোমার কাছে আমি নাজিল করেছি আয়াতিহি যেন তারা এ কোরআনের আয়াতগুলোকে অনুধাবন করে উলুল আলবাব আর যেন জ্ঞানী ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে এখন এই বরকতপূর্ণ কিতাব আপনি যদি অনুধাবন করতে চান আপনি যদি এই কিতাব থেকে উপদেশ গ্রহণ করতে চান কিতাবটা বুঝার প্রয়োজন আছে না নাই আল্লাহ বলতেছেন আচ্ছা তারা কি কোরআনকে অনুধাবন করে না আলা কুলুবিন আকফালুহা না তাদের অন্তরের মাঝে তারা তালা মেরে রেখেছে আল্লাহ প্রশ্ন করছে আলা কুলুবিন আকফালুহা তারা কি তাদের অন্তরে তালা দিয়ে রাখলো আকফাল কুফলুনের বহু বচন অর্থ কি তালা তারা তাদের অন্তরের মাঝে তালা দিয়ে রাখলো তারাই চাবি খুলে এই অন্তরের মাঝে কোরআন কি ঢুকাবে না যে অন্তরের মাঝে কোরআন আছে সেই অন্তরের সাথে আল্লাহর সম্পর্ক আছে সে অন্তরের সাথে আল্লাহর সম্পর্ক আছে যে অন্তরের মাঝে কোরআন নাই সে অন্তরের মাঝে আল্লাহর সম্পর্ক সে অন্তরের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয় وأنزلنا إليك الذكرى لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون আল্লাহ বলতেছেন আপনার কাছে কোরআনকে আমি নাজিল করেছি যেন আপনি মানুষদের কাছে স্পষ্ট করে দেন যেন আপনি মানুষদেরকে বুঝিয়ে দেন মানুষিলা ইলাইহিম কি তাদের কাছে নাজিল করা হয়েছে কোরআন আপনার কাছে নাজিল করেছি যেন মানুষদেরকে আপনি বুঝিয়ে দেন কি তাদের কাছে নাজিল করা হয়েছে ওয়ালা আল্লাহ কারুন তারপর যেন তারা চিন্তা ফিকির করে তারা আল্লাহর হুকুম জানবে তারপর তার ফিকির করবে যে আল্লাহর হুকুম আমাকে তো মানতে হবে এরকম অসংখ্য আয়াত কোরআনে করিমের এমন অসংখ্য আয়াত যে সমস্ত আয়াতগুলো আমাদেরকে দাওয়াত দেয় যে কোরআনটা তোমরা বুঝার চেষ্টা করো কোরআনটাকে তোমরা বুঝার চেষ্টা করো দেখেন কোরআন আমরা যদি শুধু তেলাওয়াত করি কোরআন যদি নাও বুঝি কোরআন তেলাওয়াত করাটা একটা এবাদত কোরআন তেলাওয়াত করাটাই একটা ফজিলতের কাজ কিন্তু তাই বলে কি আমরা কোনোদিন কোরআন বুঝবো না একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো টুপি আমি মাথায় দিব না আমার কোনো জামা নাই তাহলে জামা আর টুপি ছাড়া লুঙ্গি আর গেঞ্জি পরে যদি নামাজ পড়ি নামাজ হবে না প্রশ্ন করল হুজুর আমার পাঞ্জাবিও নাই আমার টুপিও নাই কারণ আমার এই গেঞ্জি আছে লুঙ্গি আছে গেঞ্জি আর লুঙ্গি পরে যদি আমি নামাজ পড়ি নামাজ হবে না আমরা বলবো যে নামাজ তো হবে আপনার নামাজ হবে আপনি যদি জামা নাই টুপি নাই আপনি যদি গেঞ্জি পরে আর লুঙ্গি পরে নামাজ পড়েন নামাজ হবে এখন সে যদি সিদ্ধান্ত নেয় যে না আমি কোনোদিন টুপিও কিনুম না আর জামাও আমার দরকার নেই গেঞ্জি আর লুঙ্গি পরে সারা জিন্দগি নামাজ পড়ব তাহলে এটা কি ঠিক হবে এটা তো ঠিক হবে না কোরআন তালাওয়াতের সুন্নত হলো কোরআনকে বুঝে পড়া একটা হলো ফরজ এবাদত আপনি কোরআন যদি নাও বুঝে পড়েন আপনি নামাজের মাঝে কোরআনে করিমের তেলাওয়াত যদি করেন আপনার নামাজ হবে আপনি এমনি যদি কোরআন পড়েন আপনার কোরআন পড়ার কি হবে সব হবে অক্ষরে অক্ষরে সব হবে কিন্তু কোরআন তেলাওয়াত করার যে সুন্নত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেইভাবে কোরআন তেলাওয়াত করেছেন সাহাবায়করামদেরকে যেইভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতেন সেইভাবে তো কোরআন তেলাওয়াত হলো না আল্লাহর রসুল সাহাবা একরাম ওনারা যে কোরআন তেলাওয়াত করতেন কোরআন ধীরে ধীরে পড়তেন একটি আয়াত পড়তেন তারপর থামতেন তারপর আরেকটি আয়াত পড়তেন তারপর থামতেন প্রত্যেকটি আয়াতকে বুঝে বুঝে থেমে থেমে চিন্তা করে করে প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করা এটা হলো কোরআন শরীফ তেলাওয়াত করার সুন্নত কোরআন তেলাওয়াতের সময় যখন সেজদার আয়াত আসবে তখন সাথে সাথে সেজদা করা যখন তসবির আয়াত আসবে তখন সাথে সাথে কিছুক্ষণ তসবি পড়া যখন জান্নাতের আলোচনা আসবে তখন জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করা যখন আজাবের কথা আসবে তখন আজাবের থেকে আল্লাহ তালের কাছে পরিত্রাণ চাওয়া যখন আল্লাহর নেককার বান্দাদের কথা আসবে তখন আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তোমার নেককার বান্দা হওয়ার তৌফিক দান করো যখন জালেমদের কথা আসবে তখন দোয়া করা আল্লাহ আমাকে এরকম জালেম তুমি করো না এমন ভাবে কোরআনকে বুঝে বুঝে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে করে কোরআন পড়া এইটা তো আল্লাহ রসুল সাহাবা একরামদের সুন্নত তরিকা ছিল আমি আজীবন শুধু মনে করলাম এমনি চলবে কিনা আমি এইটা কোনোদিন ভাবলাম না যে কিভাবে কোরআন কোরআনে করিমের তেলাওয়াত করা এটা আল্লাহ রসুল করছেন কিভাবে আল্লাহ রসুলের সাহাবা একরাম করছেন এবং সাহাবা একরাম তারা যখন বিভিন্ন অনারব কান্ট্রিতে ইসলামের প্রচার করেছেন তখন কিভাবে তাদেরকে কোরআনে করিম শিক্ষা দিচ্ছেন এটা হলো বুঝার জিনিস একদম আরবি ভাষা যদি আপনি শিখতে নাও পারেন আপনার বাসায় একদম হকপন্থী বুজুর্গ ওলামা একরাম যাদের নাম যারা যাদের নাম আমাদের জানা আছে বিজ্ঞ ওলামা একরামদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি কোরআনে করিমের তাফতির যেই তাফতির সকলের কাছে গ্রহণযোগ্য এ ধরনের তাফতির গুলো থেকে আপনি প্রতিদিন অল্প অল্প কোরআনে করিমের তাফতির প্রতিদিন অল্প অল্প পড়েন আপনি নিজে পড়েন আপনার ঘরে আপনার সন্তানরা আছে তাদেরকে পড়তে আপনি উৎসাহিত করেন আপনার ঘরের সাথে আপনার ছেলে মেয়ের সাথে আপনার স্ত্রী সন্তান তাদের সাথে যেন কোরআনের একটা সম্পর্ক তৈরি হয় এমন যেন না হয় যে আমার ঘরে কোরআন আছে কিন্তু কোরআন পড়া হয় না আবার অনেকে এমন আছে যে ঘরে কোরআন আছে পড়া হয় না দেখে এটা মসজিদে দিয়ে যায় এটা বাসায় আছে কেউ পড়ে না এটা মসজিদে দিয়ে গেলাম এটা কেমন মুসলমানের ঘর অল্প সময় পড়েন আপনি পাঁচটা মিনিট সময় কোরআন শরীফ খুলে সুরায় ফাতেহাটা পড়ে কারণ কোরআন করিম দেখে পড়ার ফজিলত নেই আপনি তো দেখলেন আপনি মুখস্থও পড়তে পারেন দেখে দেখে পড়েন আপনি কোরআনে করিমের সুরায় ফিল থেকে সুরায় নাচ পর্যন্ত যে সুরাগুলো মুখস্থ আছে এই সুরাগুলোই পড়েন তারপর আপনি কোরআন শরীফটা খুলেন ঘরের মাঝে কোরআনে কারিমের তাপ্তির ঘরের মাঝে রাখেন পড়েন আপনি কোরআনটাকে আপনার ঘরে কত না গল্পের বই আছে কত কত উপন্যাস আপনার ঘরের মাঝে ভরা আপনি আপনার এই জীবনে কত টাকার বই কিনেছেন শিক্ষা গ্রহণের জন্য সন্তানদের কি শিক্ষা দেওয়ার জন্য আলোকিত মানুষ হিসেবে আপনার সন্তানগুলোকে গড়ে তোলার জন্য জীবনে এই পর্যন্ত কত টাকার বই কিনেছেন আর এই সন্তানটাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার নবীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার দিনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন নিজেকে প্রশ্ন করেন আপনি বলবেন যে আমার সমাজে এই ব্যবস্থা ছিল না আমার দেশের শিক্ষা ব্যবস্থায় এসব ছিল না কিন্তু আপনার নিজের চিন্তায় কি ছিল এটার উত্তর দেন আপনি আপনি তো অন্যের উপর দুশ্চাপিয়ে আপনার জিম্মাদারি এটাকে আপনি অস্বীকার করতে পারেন আপনার সন্তান তো আপনার আমানত আপনার সন্তানকে কোন শিক্ষায় গড়ে তুলবেন তাকে কি আপনি দিন শিখাবেন না শিখাবেন না তাকে কি আল্লাহর সাথে রবের সাথে পরিচয় করিয়ে দিবেন না রব সম্পর্কে আপনি তাকে মূর্খ রাখবেন তাকে কি রসুল রসুলের পরিচয় শিক্ষা দিবেন কি দিবেন না এটা সর্বপ্রথম আপনার সিদ্ধান্ত আপনি সিদ্ধান্ত নিয়ে তাকে যদি ইংরেজদের স্কুলে তাকে যদি ইংলিশ মিডিয়ামে আপনি ভর্তি করে দেন সে ইংরেজ হবে তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলে সে মোল্লা হয় আর আপনি তাকে জাতীয় শিক্ষা ব্যবস্থায় ভর্তি করিয়ে দিলে সে বাঙালি হবে কারণ আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন আপনার ছেলে আপনাকে প্রশ্ন করা হবে আপনার জিম্মাদারি সম্পর্কে আপনাকেই জবাব দিতে হবে আমার সকলের কাছে আবদার সকলের কাছে অনুরোধ যে আমরা আমাদের জিম্মাদারি হিসেবে আপনাদের জন্য আপনাদের সন্তানদের জন্য তারা যেন দিনকে শিখতে পারে কোরআনকে শিখতে পারে আমরা আমাদের যে জিম্মাদারি এটা পালন করার জন্য প্রস্তুত আমরা আপনার জন্যও প্রস্তুত আমাদের এখানে কোরআন যারা একদম পড়তে পারে না তাদের শিক্ষার ব্যবস্থা আছে প্রতিদিন এসার নামাজের পর আপনি আসবেন আপনি কোরআন শিখবেন আমরা এর কোনো বিনিময় আপনার কাছে চাবো না আজরা কোনো বিনিময় নাই আমরা শুধু এজন্য আপনাকে কোরআন শিক্ষা দিব যে আপনি কোরআন অনুযায়ী চলবেন আর আমরা আমাদের বিনিময় আল্লাহ তালার কাছ থেকে নেব আপনারা আসেন আমাদের এখানে যারা কোরআন সহিভাবে পড়তে পারেন প্রতিদিন কোরআন বুঝার একটা ক্লাস হয় আমরা সে জায়গায় একটা বিস্তা করে বা একটা রুকু করে প্রতিদিন কোরআন শরীফ পড়ি এবং এটার অর্থ নিয়ে আমরা একটু আলোচনা করি আপনি আসতে পারেন সবার জন্য উন্মুক্ত সবার জন্য সুযোগ আছে এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য সবাইকে দাও আপনি তো বাসার মাঝে নাটক দেখে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতেছেন আপনি একটা ঘন্টা নাটক দেখতেছেন একটা ঘন্টা কোরআন পড়েন বন্ধ করেন দেখে এখানে শান্তি পাবেন ওখানে শান্তি নাই একটা ঘন্টা বসে দেখেন কত শান্তি লাগে আপনি এই যে শান্তির জন্য যে নিরাপদ জীবনের জন্য আপনি পেরেছান আমাদের কাছে সেই নিরাপদ জীবনের সেই দাওয়াত আমাদের কাছে আছে আমরা আপনাকে আহ্বান করতে চাই আসেন আমাদের সাথে আল্লাহ তালা সবাইকে তো দান করুন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা গেছে